নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে আইসমতে আম্বিয়া সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ নবুয়তের আগেও নবীরা মাসুম নবুয়তের পরেও নবীরা মাসুম নবুয়তের আগেও কোন নবী কোনো গুনাহ করেন নাই আমাদের নবী সাল আলী আসাল্লাম নিজে দুইটা ঘটনা নিজেই শুনিয়েছেন বয়স বারো তেরো তো এক বিয়ের অনুষ্ঠান আমির শ্রীনির পরিবারে বিয়ে ধনী তো বাড়িতে বিয়ে খেতে গিয়ে এখনকার যে পরিস্থিতি তখনও এমনই ছিল যার অর্থ সম্পদ যত বেশি তাদের বিয়ের প্রোগ্রামগুলোতে গুনার কাজ তত বেশি হয় এটা আম কিছু এদিক সেদিক হতে পারে কিন্তু এটাই আমরা দেখি বাস্তবতা যে যাদের পয়সা যত বেশি এই বিয়ে সাদির প্রোগ্রামগুলোতে গুনার আয়োজনও তত বেশি হয় তাহরত রসুল করিম সাল আলী ওসাল্লাম এইরকম এক বিয়ের বাড়িতে ধনী মানুষ তো গিয়ে দেখেন সেখানেও গান বাদ্যের ব্যবস্থা হয়েছে নাচ গান শরাপ এগুলোতে মত্ত হবেই এক অবস্থা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তো ছোট ওই বুঝ ওই অনুভূতি তখনও তো আসে নাই যেটা গুনার কাজ কিন্তু আল্লাহ তালা তার নবীকে নবুয়তের আগেও বুঝ হওয়ার আগে থেকেই আল্লাহ তালা তার নবীকে হেফাজত করেছেন রসুল বলেন যে যখনই এই প্রোগ্রাম শুরু হয়েছে আমার এমন ঘুম চেপেছে যে আমি আর কিছুই বলতে পারবো না যখন ঘুম ভেঙেছে তখন দেখলাম সকাল হয়ে গেছে সব প্রোগ্রাম শেষ আল্লাহ তালা তার নবীকে ওই গানের প্রোগ্রামের এই গুনাহ থেকে আল্লাহ তালা অংশগ্রহণ থেকে আল্লাহ তালা তার নবীকে বাঁচিয়ে দিছে বয়স তেইশ চব্বিশ মক্কা পুনর্নির্মাণের আয়োজন হল পাহাড়ি ঢলের কারণে মক্কা দেওয়ালগুলো ভেঙে গেছে এখন এটাকে পুনর্নির্মাণ করতে হবে তো কোরাইশরা মিলে সিদ্ধান্ত নিয়েছে দুইটা শর্ত লাগাইছে এক হচ্ছে এই কাজে আমরা হারাম টাকা ব্যয় করব না মানুষ মুশরিক কিন্তু অনুভূতিটা ভালো যে আল্লাহর ঘরে হারাম টাকা দিব না <coughs> আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে ওই মক্কার মুশরিক ইয়াহুদি নাসারাদের যে অনুভূতি আমরা ইমান এনেছি ঠিক কিন্তু অনেক ক্ষেত্রে তাদের অনুভূতির চেয়েও আমাদের অনুভূতি আরো বেশি পছন্দ ধরেছে আরো বেশি খারাপ হয়ে গেছে ইনশাল্লাহ আমার একটা নিয়ত আছে এটা এই এই প্রসঙ্গটা শেষ হইলেই এটা আলোচনায় আনব যে যেই অপরাধের কারণে ইয়াহুদিরা শাস্তি পেয়েছে যেই অপরাধের কারণে ইয়াহুদিরা শাস্তি পেয়েছে ওই রকম এমন কোনো অপরাধ নাই যে আমরা করি না আল্লাহ তালা আমাদেরকে তার কুদ্র তার রহমত দ্বারা বাঁচিয়ে দিচ্ছেন যে আমরা নবীর তোফায়েলে শাস্তি থেকে বেঁচে যাচ্ছি না হয় ইয়াহুদিরা যেই গুনাহ করেছে এই গুনাহগুলো আরো অতিমাত্রায় আমরা করে যাচ্ছি অতীতের উন্মত যে সমস্ত গুনার কারণে আজাব ও গজবের মুখোমুখি হয়েছে ওই গুণাগুলো আমরা আরো বেশি করছি আল্লাহ তালা তার হাবিবের তোফাইল আমাদেরকে বাঁচাইয়া দিচ্ছেন ওই যে মৃত্যুর সময় আল্লাহ যে ওয়াদা করেছেন জিব্রাহিল আমিন আসছেন সালাম দিয়ে বলতেছেন ইয়া রসুল্লাহ মালাকুল মৌত দাঁড়ায় আছে মালাকুল মৌত পরিচয় করাই দিচ্ছে কি জন্য আসছেন বলে আল্লাহ অনুমতি নিতে পাঠাইছেন এবং সালামও আমি এই প্রথম কাউরে দিলাম আমি আবার কাউরে সালাম দিয়ে যাওয়ার টাইম আছে নাকি আল্লাহ মালাকুল মত ইয়ারসল্লাহ সর্বপ্রথম কাউরে সালাম দিলাম তো কেন আসছেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে আপনি কি যাবেন না থাকবেন হজরত রসুল জিব্রাইলের দিকে তাকায় আছেন জিব্রাইল কি বলে পরামর্শ হজরত জিব্রাইল আলাইসাল্লাম বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার সাক্ষাতের জন্যে অনেক আগ্রহে আছেন রসুল বলেন তাইলে ঠিক আছে কিন্তু আমার উন্মতের কি হবে আগে ওইটা জিজ্ঞেস করো আমি চলে যাব উন্মতের কি হবে তো জিব্রাহিল আমিন আল্লাহ থেকে জেনে জানাইছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ জানিয়েছেন আপনি চলে গেলে উম্মতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে আরে ভাই ওই জন্য আজাব ও গজব থেকে বেঁচে আছে ঠিক হাসরের মাঠেও ওইরকম এক পরিবেশ হবে জাহান নামকে কোটি কোটি ফিরিস্তা রশি দিয়া বাইন্দা আটকায় রাখতে চাইবে হাদিসে আসছে রশিগুলো ছিঁড়ে ছিঁড়ে করকর করে ফিরিস্তারাও কোন রকম ধরে রাখছে হুঙ্কার গর্জন জাহান নামের খেয়ে ফেলবে সব সব বেহুশ হয়ে আসবে অস্থির ইয়ানাফসি ইয়ানাফসি আদম আলি সালাম ইয়ানাফসি ইয়ানাফসি ইব্রাহিম আলি সালাম ইয়ানাফসি ইয়ানাফসি মুসা আলি সালাম ইয়ান আফসিয়ান সব ইয়ান আফসিয়ান আল্লাহ একটা আওয়াজ আসবে শুধু ভিন্ন আওয়াজ উম্মতি উম্মতি আমার উন্মতির কি অবস্থা আল্লাহ তার পক্ষ থেকে একটা আসন আসবে আসন বলা হবে আপনি এটার মধ্যে বসেন উম্মতের টেনশন করেন বসেন আপনি বসেন রসুল বলবেন আল্লাহ হুকুম করেছেন আমি পালন করলাম হাতটা রাখবেন নিজের হাতটা বলে বসলে যদি এটা আমাকে নিয়ে উড়িয়ে চলে যায় আমার উন্নতির কি হবে বসেন না বলে আল্লাহর হুকুম মানলাম আমি হাতটা রাখলাম হাতটা রাখবেন জানলাম আমার উন্নতির কি হবে আহ তো বলতেছিলাম যে ওই সমস্ত অপরাধ তো আমরাও করি ইয়াহুদিরা পূর্বের উন্মতরা যেই অপরাধের কারণে শাস্তির মুখোমুখি হয়েছে ওই অপরাধগুলো আরো বেশি মাত্রায় আমাদের মধ্যে প্রকাশ পায় কিন্তু ওই যে উন্মতি উন্মতি বলে কেঁদেছেন যে নবী তার তোফাইলে আল্লাহ তালা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন ছাড় দিয়ে রেখেছেন ছাড় দিয়ে রেখেছেন তো আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম ওই মক্কা নির্মাণ হবে বলতেছিলাম যে কাফেরদের ওই অনুভূতিগুলা মসজিদের মধ্যে হারাম টাকা লাগাবে না ওখান থেকে কথাটা আসছে যে ওই অনুভূতিগুলাও আমাদের নষ্ট হয়ে গেছে কাফেরদের যে অনুভূতি ছিল যে মসজিদে হারাম টাকা লাগাবে না এই এক শর্ত আরেক শর্ত দিছে যেই কাপড় পরে গুনাহ করি যেই কাপড় পরে গুনাহ করি ওই কাপড় পয়রা বাইতুল্লাহ বানাবো না ন্যাংটা হইয়া কাপড় বাইতুল্লাহ নিয়ে বানাবো দোষ সব কাপড়ের উপর দিয়া নিজের শরীরের কোনো দোষ নাই তো সবাই উলঙ্গ হইয়া মক্কা নির্মাণে লেগে গেছে উলঙ্গ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়ায় আছেন চাচা আবু তালিব আইসা বলেছে নাতিজা সবাই যে কাজ করতেছে তুমিও কাপড় খুলে ফেলো তাহলে রসুল বলেন আমিও লুঙ্গির মধ্যে হাত দিয়েছি এই অবস্থায় হঠাৎ আমি বেহুশ হয়ে গেছি বেহুশ হয়ে গেছি হুশ ফিরার পর দেখছি কাজ শেষ হয়ে গেছে আল্লাহ তার নবীকে সতর খোলা থেকে হেফাজত করেছেন নবুয়তের আগেও তো এটা বড় স্পর্শকাতর একটা আকিদার বিশ্বাস কোরআন স্পষ্ট করেছে নানা জায়গায় নবীরা গুনাহ করেন নাই গত জুমায় আলোচনা করেছি রিসালাতের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খতমে নবুয়াত যে আয়াত করিমা তিলাবত করেছি গত জুমায় সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়াত ওইটার মধ্যেই এই প্রসঙ্গটা আসছে প্রত্যেকটা মমিন নবী সম্পর্কে এই আকিদা বিশ্বাস পোষণ করতে হবে না ইমান থাকবে না কি যে আমার নবী শেষ নবী আমার নবীর পর আর কেউ নবী হবেন না কথাটা এইভাবেই বলত আমার নবীর পর আর কেউ নবী হবেন না আসবেন না আসবেন না বললে কাদিয়ানিরা সুযোগ পাওয়া যায় কথাই চাই কিন্তু বলার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে আমার নবীর পর আর কোন নবী আসবেন না এটা বললে কাদিয়ানিরা বলে তাইলে ঈসা আলাই সাল্লাম না কেয়ামতের আগে আসবে ওটা কি মিথ্যা কথা আসবেন তিনি তার পূর্বের নবুয়ত নিয়েই আসবেন নতুন করে কেউ নবুয়ত পাবেন না নতুন কোন নবী হবেন না ফাঁক ফুকুর বন্ধ আর কথা বলার সুযোগ নাই কাদিয়ানিরা রসুলের খতমে নবুয়কে অস্বীকার করে তারা মনে করে গোলামে আহমদ শেষ নবী শেষ নবী মানুক বা না মানুক আমার নবীর পর কেউ নবুয়তের দাবি করা এটা স্পষ্ট কুফুর কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত খতমে নবুয় স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত রসুল বলেছেন আনা নবীন লা নবী আমি সর্বশেষ নবী আমার পর আর কোন নবী আসবেন না হবেন না হজরত ওমর সম্পর্কে নবী বলেছেন লাউ বাদি নবী আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো তার মানে নবুয়তের রাস্তা বন্ধ আর কেউ নবী হবেন না মানুষকে নানানভাবে বিভ্রান্ত করে তারা দাজ্জাল হাজরত ঈসা ইমাম মাহদি এই তিনটা বিষয় নিয়ে উম্মতকে বড় বিভ্রান্তির মধ্যে ফেলে বাতিলরা বর্তমানে নানান রকমের ফেতনা সমাজে আছে এই তিনটা বিষয়কে টার্গেট নিয়ে গোটা উম্মতের বিরুদ্ধে চক্রান্ত চলছে আর এই চক্রান্তের অংশীদার মূল কলকাটি যারা নাড়ে তারা হচ্ছে ইহুদিরা মূল কলকাটি নারী ইহুদিরা দাজ্জালকে নিয়ে উম্মতকে বিভ্রান্ত করা এটাও ইহুদিদের কলকাটি যার মধ্যে খ্রিস্টানরাও জড়ায়া যায় মূল কলকাটি ইহুদিদের খ্রিস্টানরা জড়ায়া যায় নামধারী মুসলমান মুনাফিকরা মুরতাদরাও জড়ায় যায় ইয়াহুদিদের সমস্যা কি দাজ্জালের সাথে ইয়াহুদিদের সমস্যা কি কারণ যেহেতু অসংখ্য হাদিস আসছে যে দাজ্জালকে হত্যা করবে হজরত ঈসা আলিহিসালাম আর দাজ্জালের সহযোগী হবে ইয়াহুদিরা ইয়াহুদিদের থেকেই দাজ্জাল বের হবে এই জন্যে ঈসা আলাই সালাতামের এই চরিত্রটাকে বিভ্রান্তির মধ্যে ফালাইয়া দিতে পারলে দাজ্জালের বিষয়টাও বিভ্রান্তিতে পড়ে যাবে কৌশল এটা যার কারণে আমাদের সমাজে এই এক ফেতনাও আছে যে দাজ্জাল কোনো ব্যক্তির নাম না দাজ্জাল হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান সভ্যতা বাংলাদেশে খুব অল্প সময় বেশি দিন হয় নাই এমামুজামান নিজেরা এমামুজামান দাবি করে বাইজিদ খান পন্নী মারা গেছে তার বক্তব্য ছিল দাজ্জাল ইয়াহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জালকে ইয়াহুদি খ্রিস্টান সভ্যতা প্রমাণ করতে পারলে তাদের লাভটা কি অনেকে চিন্তা করে সমস্যা কি ইয়াহুদি খ্রিস্টান সভ্যতা এটাও তো দাজ্জালি চক্রেরই অংশ হ্যাঁ এটা ঠিক দাজ্জালি চক্রের অংশ এটা কিন্তু এটাই দাজ্জাল না দাজ্জালকে অস্বীকার করলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এটা আস্তে আস্তে আস্তে আস্তে খতমে নবুয় পর্যন্ত এসা থাকে এটা বড় ক্রিটিক্যাল জিনিস বুঝাও কঠিন এই চক্রান্তটা কারণ দাজ্জাল অস্বীকার করতে পারলে ঈসা আলাইসাল্লাম অস্বীকার হয়ে যায় দাজ্জাল কোন ব্যক্তি না এটা রূপক করতে আল্লাহ নবী বলেছেন এই কথাটা প্রমাণ করতে পারলেই হজরত ঈসা আলি ইসলাম ও রূপক করতে এটা প্রমাণ হয়ে যায় আর এই রূপকের ধারা যখন চালু হয়ে যাবে এটাকে আনতে আনতে খতমে নবুয় পর্যন্ত আইনা তারা ঠেকায় যে ওই খতম নবুয়ের নবীর যে হাদিসগুলো এগুলো রূপক করতে নতুন নবী আসার সুযোগ আছে ছেলা খুব পিছন থেকে আসে হ্যাঁ ইয়াহুদিদের কি সমস্যা ইয়াহুদিদের বড় সমস্যা হচ্ছে দাজ্জাল এই চরিত্রটা তারা জানে দাজ্জাল আসবেই কিন্তু মুসলমানদেরকে একটা বিভ্রান্তির মধ্যে তারা রাখতে চায় যে না দাজ্জাল বলতে কেউ নাই <clears throat> নিজেরা সরাসরি বলে না তাদের গ্রুপ তৈরি করা তারা সমাজে এই বক্তব্যগুলো দেওয়ায় দাজ্জাল চরিত্রটাকে বিভ্রান্তির মধ্যে ফালালে তার লাভটা কি লাভটা হচ্ছে মুসলমান ইয়াহুদিদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ প্রতিরোধ বিরোধিতা শত্রুতা কোরআন হাদিসে বারবার যে প্রসঙ্গগুলো আসছে নিজেদেরকে তার থেকে রক্ষা করা কারণ তারা জানে কেয়ামতের আগে মুসলমানদের হাতে দাজ্জাল সহ তারা মায়ের খাবেই খাবে এটা হাদিসের কথা হাদিসে এমনও আসছে ইয়াহুদিরা গাছের আড়ালে লুকাবে গাছ বলবে ইয়া আবদাল্লাহ ইয়া মুসলিম খালফি ইয়াহুদি ফতুল পাথরের আড়ালে লুকাবে পাথর কথা বলবে ইয়া আবদাল্লাহ ইয়া মুসলিম খালফি ইয়াহুদি ফতুল এ আল্লাহর বান্দা মুসলমান আমার পেছনে ইয়াহুদি লুকাইছে তাকে হত্যা করা গাছ কথা বলবে পাথর কথা বলবে হাদিসে এও আসছে একটা গাছ শুধু বলবে না গরকাত এটা ইয়াহুদি গাছ ইয়াহুদিদের সাপোর্টে কথা বলবে না চুপচাপ থাকবে ইয়াহুদিরা যে বিষয়টা বিশ্বাস করেছে তার বড় প্রমাণ হচ্ছে আজকে ইসরায়েলের বড় বড় পাহাড়গুলোতে তারা ব্যাপক হারে ওই গারকাত গাছের চাষ করতেছে যেন আশ্রয় নিতে পারে শুধু তাই না হাদিসে হজরত ইসা আলাইসাল্লাম দাজ্জালকে যেই জায়গায় হত্যা করবেন বাবে লুত লুট শহরের ফটকে হাইতির কাছে আজকের ইসরায়েলের হাইতি ওই জায়গায় যে হত্যা করবে ওই জায়গায় ইসরায়েলিরা সবচেয়ে অত্যাধুনিক একটা এয়ারপোর্ট করতেছে কি মাকসাদ যে তাদের বস ইসা আলাইসাল্লামের ধাওয়া খায়া যখন দৌড়াবে এই লুদে ঢুকবে রুইকা যেন নগদে ওই স্পেশাল বিমানে উইঠা পালাইতে পারে কত চিন্তা অথচ হাদিসে আসছে দাজ্জাল হাজরত ঈসা আলী সালাতামের উপস্থিতি টের পায়া দরজার নিচে লুকায় থাকবে পিছনে মসজিদের পিছনে ঈসা আলি সাল্লাম নামাজ পড়বেন ইমাম মাহাদির পেছনে দাঁড়ায় ইমাম মাহাদি নামাজ পড়াবেন বের হবেন ঈসা সাল্লামের সাথে মুসলমান থাকবে দাজ্জালের সাথে ইহুদিরা থাকবে দাজ্জাল ঈসা সাল্লামের অবস্থান টের পাইয়াই পালাইতে থাকবে আর তার শরীরে তখন শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যাবে এতদিনের হুঙ্কার তর্জন গর্জন সব শেষ হাদিসে আসছে পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায় দাজ্জালের শক্তি সামর্থ্য স্পিরিট সব এরকম গলে যাবে কোন রকম দৌড়াবে পালানো যাবে এইরকম স্পষ্ট স্পষ্ট হাদিস আসছে আমার একটা লেখাও তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে এই জন্য কথাটা লম্বা করতে চাচ্ছি না তখন এই বিষয়ে লম্বা আলোচনা করার নিয়ত আছে দাজ্জাল এটা সভ্যতা নয় এটা ব্যক্তি দাজ্জাল এর আকৃতি রূপ চরিত্র এগুলো নিয়ে মূল লেখা না মূল লেখাটা হচ্ছে তাদের এই বক্তব্যকে খণ্ডন করা যে দাজ্জাল ইয়াহুদি খ্রিস্টান সভ্যতা কোনো ব্যক্তি নয় এই কথাটা ঠিক না এটা হাদিসকে হাদিসের অপব্যাখ্যা বিকৃতি স্পষ্ট বিকৃতি আর এর পেছনে মূল ঘটনা হচ্ছে খতমে নবুয়কে অস্বীকার করা অনেক পেঁচায় পুচায় ওই পর্যন্ত পৌঁছার চেষ্টা করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বড়রা এত কঠিনভাবে এর প্রতিরোধ করেছেন জবাব দিয়েছেন যে এগুলোর কোনো জবাব আজ পর্যন্ত আসে নাই তারা তাদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে আমাদের জবাব দেওয়ার টাইম কই হায় আল্লাহ হিজবুত তৌহিদ এই সংগঠনের ব্যানারে গোটা দেশে তাদের প্রচারণা চলছে প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন ভবিষ্যতে একটা বড় ধরনের ফেতনার এক নাম হচ্ছে এই হিজবুত তৌহিদ সারা দেশে পোস্টারিং করে করে আলেমদের বিরুদ্ধে তাদের টার্গেটই ওইটা আলেমদেরকে মানুষের সামনে ছোট করা আর সমস্ত বাতিলদের মূল টার্গেট এই জায়গায় কারণ তারা জানে এটা সাধারণ মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে পারলেই তো কেল্লা হবে উম্মদকে বিভ্রান্ত করা তো বড় সোজা সে তো জানে না কিচ্ছু কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা তাকে দিবে বহুদিন আগে বাতিল চেনার উপায় আমি লম্বা সিরিজ আলোচনা করেছিলাম বাতিল চেনার উপায় আমি কেমনে বুঝবো এটা হক না বাতিল এটাও একটা চেনার এটাও একটা উপায় যখন দেখা যাবে তাদের কাজ হলো খালি আলেমদের সমালোচনা করা বুঝতে হবে সে নেক সুরতে উম্মতকে ধোকা দিচ্ছে কারণ কারণ আলিমরা হচ্ছেন দিনের এই ঘর রসুলের সাজানো ঘরের পাহারাদার পাহারাদেরকে ধরাশায়ী করতে পারলে ঘরের মধ্যে ডাকাতি করা সহজ হয়ে আছে এটা তারা জানে এই জন্য যত বাতিল আছে সমস্ত বাতিলের মূল টার্গেট আলিমরা জঙ্গি জঙ্গির আওয়াজ উঠায় গতকালকেও এক মাহফিলে বলেছি হায় কি হইল উম্মুদের বাচ্চার হাতে তুলে দিলাম মিসওয়াক আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিলাম মিসওয়াক এটারে বানায় ফেললো অস্ত্র রাইফেল তুলে দিলাম ঢিলা বলে তোমার হাতে কি এই বোমা আসলো কোথেকে কন্যা এটা ঢিলা কি করবা টয়লেটে যাবো এটারে বানাইলো ককটেল তুলে দিলাম তেজবি ওটারে বানাইলেন গুলির ছড়ি ছড়া এই মিসওয়াকওয়ালা আর ঢিলাওয়ালা আর ওই তেজবিওয়ালাদেরকে বানাইলেন জঙ্গি আর সশস্ত্র মহড়া যারা দেয় তাদের দিকে কারো দৃষ্টি নাই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তো মাদ্রাসায় জঙ্গি তৈরি হইলে এতদিন পর্যন্ত আওয়াজটা আসলো কই কোনোদিন যায় কোনো মাদ্রাসা ঘেরাও করে অস্ত্র শস্ত্র সহ ওই পিচ্ছিদেরকে কেন ধরেন না ধরেন না কেন কারণ আপনারাও জানেন ওই জায়গায় যায় আপনি অস্ত্র পাবেন না ভোর রাতে যান তিনটার সময় যায় দেখবেন আল্লাহর বান্ধব ছোট্ট শিশুগুলা কোরআন শরীফ তিলাহাত করতেছে তার উস্তাদ সেজদায় লুটাইয়া রবের কাছে মঞ্জুরি করাইতেছে যা করানোর চোখের পানি ফেলাইতেছে হ্যাঁ এদেরকে জঙ্গি বানানোর এই আওয়াজ কেন উঠাইলাম কারণ হচ্ছে উম্মতের সামনে এদেরকে সন্ত্রাসী হিসাবে পরিচিত করাইতে পারলে উম্মত আলেমদের থেকে দূরে সরে যাবে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করবে ঘৃণা তৈরি হবে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে আস্তে আস্তে আলিমদের থেকে বিচ্ছিন্ন হইয়া কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দিন ও শরীয়ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই মানুষটাকে গুমরাহ করা তার জন্য সহজ হয়ে যাবে এই চক্রান্ত যারাই বুঝবে না তারাই ভুলের মধ্যে পা দিয়া দেয় আপন মানুষ আপন মানুষ কাছের মানুষ কিন্তু এই চক্রান্তের মূল গোড়াটা না বুঝার কারণে সাথে সাথে সায় দেয় হা হ্যাঁ, ঠিকই তো আছে ওই হুজুরের এই দোষ ওই হুজুরের এই দোষ ভাই দোষে গুণে মানুষ দোষ তো থাকবেই দোষ তো নাই নবীদের সে আলোচনাই তো করলাম দোষ আমার থাকবে আপনার থাকবে আপনি দেখবেন ওই দোষের উপর সে কায়েম থাকে না তবা পরে ফেরত আসে যদি তবা করে ফেরত আসে ওই দোষ দিয়া তাকে কথা বলা এটা আপনার জন্য পাপ পাপ কেন আল্লাহ বলবেন আমি তো গুণা মাফ করে দিছি আমার বান্দারে পাপ তো করছে আমার নাফরমানি করছে আমার আমি আল্লাহ মাফ করে দিলাম তুমি আলোচনা করার কি আল্লাহকে চ্যালেঞ্জ করা এটা এটা তো ব্যক্তিগত বিষয় দিনের ক্ষেত্রে আপনি তো তার কাছেই যেত আপনাকে কোরআন তো কোনো ইঞ্জিনিয়ার শুদ্ধ করে শিখায় নাই ভাই আপনি ছোটবেলায় যদি কোরআন শিখে থাকেন ওই কোরআন তো আপনাকে কোনো ডাক্তার শিখায় নাই ওই কোরআন আপনি যেই মাওলানাদেরকে আজকে গালি দেন ওই মাওলানাই আপনাকে শিখাইছে এতটুকু শ্রদ্ধার সম্মান তো সে পেতে পারে যে আপনার কোরআনের উস্তাদ একজন মাওলানা হ্যাঁ কোথায় আছে কাকে বলবে দুঃখ বললাম বললেই আমরা শত্রু হয়ে যাই আমাদেরকে শত্রু ভাবে যে আমার বিরুদ্ধে বলছে এখন এমন এক অবস্থা আসছে কোথাও গেলেই এই সিলিপাস ওই রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষেধ সেদিন একজনকে দিছি ধমক টেবিলের উপর কোরআন শরীফ ছিল কোরআন শরীফটা হাতে নিয়ে বললাম মিয়া স্লিপ ধরাইয়া দেন আমারও তো আমার রব স্লিপ একটা ধরাইয়া দিছে কোরআন শরীফ আমি কেমন আমার রবের স্লিপ মতো আলোচনা করব না আপনার স্লিপ মতো আলোচনা করবো কোনটা বেকুফ হয়ে গেছে কি বলবো জবাব তো নাই আমি তো স্লিপ আর একটা পাইয়াই রয়েছি আলে হইয়া সেই স্লিপ হচ্ছে কোরআনের ক্যারি পাঠাইছেন কে রব পাঠাইছে তা আমি আমার রবের স্লিপ মতো আলোচনা করব না আপনার স্লিপ মতো আলোচনা করব আমি তো পারবো না আপনার স্লিপ মতো আলোচনা করতে রাজনৈতিক বক্তব্যের সংজ্ঞা কি দেন সংজ্ঞা দেন সংজ্ঞা নাই নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই কারণ এই কথাগুলো কোরআন থেকেই তো আসছে আমি যেটা বুঝেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ এর মুখোমুখি হইয়া আমি যেটা বুঝেছি সব এই লম্বা টাইমের অভিজ্ঞতা মেম্বরের অভিজ্ঞতা <coughs> মাঠের ময়দানের অভিজ্ঞতা সব অভিজ্ঞতায় আমি যেটা বুঝেছি রাজনৈতিক বক্তব্য কাকে বলে যে বক্তব্য আমার বিরুদ্ধে যায় হিসাব বড় সোজা যে বক্তব্য আমার বিরুদ্ধে যাবে ওইটাই রাজনৈতিক বক্তব্য হাজির তামাশা সব বলেন কিন্তু আমার মধ্যে যে দোষ আছে বলা যাবে দাড়ি নিয়ে আলোচনা করি আমার তো এটা অভ্যাস যেখানে যাই দাড়ির সব অধিক খেয়ে পাই গেছে যে আপনারা রাজনৈতিক বক্তব্য আরে ভাই রাজনৈতিক বক্তব্য কি দিলাম ও ভালো করে খেয়াল করা দেখি হুজুরের তো দাঁড়িয়ে নাই আর তো আমি বলছি হ্যাঁ ঠিকই আছে আমার সংজ্ঞা ঠিকই আছে কোন জায়গায় শুনলাম ইমাম সাহেবের চাকরি চলে গেছে পর্দার পক্ষে আলোচনা করায় কি সমস্যা হুজুর বিপ্লবী হুজুর রাজনৈতিক বক্তব্য দেয় সমাজের বিরুদ্ধে বক্তব্য দেয় চাকরি চলে গেছে রাজনীতির বক্তব্য কারণ কি ওই যে সভাপতির আপনজন তো রাস্তায় রেংটা হইয়া গেল এখন তার বিরুদ্ধে গেছে তো এই জন্য বললাম যে আমার অভিজ্ঞতায় রাজনৈতিক বক্তব্যের ব্যাখ্যা আমি একটা বের করেছি সেটা হচ্ছে যে বক্তব্য আমার বিরুদ্ধে যাবে ওইটাই রাজনৈতিক বক্তব্য ওই বক্তব্য আপনি দিতে পারবেন না আরে ভাই আপনার এই দিক নির্দেশনা অনুযায়ী তো আমি বক্তব্য আমরা বক্তব্য দিতে পারবো না আমরা তো আমার রবের কাছে বাধা রব আমাদেরকে একটা স্লিপ ধরাইছেন ওই স্লিপ অনুযায়ী আমাদেরকে বক্তব্য দিতে হবে এটা আপনার বিরুদ্ধে গেলেও বলতে হবে আমার বিরুদ্ধে গেলেও বলতে হবে দয়া করে ওই বক্তব্যের কারণে আমাকে দুশ্মন মনে করেন না আমি তো একটা ওই পোস্টমাস্টার পোস্টমাস্টার এটাও বোঝা সহজ একজনে সরাসরি হুমকি দিতে পারো না তো তো চিঠি পাঠাইছে চিঠি দুশ্মনের কাছে চিঠি পাঠাইছে চিঠির মধ্যে লেখছে তোরে পাইলে একদম চাপা খুলে ফেলাম চিঠি বইয়া তো মেজাজ খারাপ হয়ে গেছে সাথে সাথে ছিড়াই ওই যে চিঠি নিয়ে আসছে তারে মারছে একটা আরে ভাই আমার বললেন কেন আমার কি দোষ এই চিঠিকে আমি লিখছি আমি তো চিঠি বহন করে নিয়ে আসছি তো এই লোক যেমন পাগল আলেমরা হক কথা বললে তার মুখের উপর যারা বাধা দেয় তাদেরকে মারধর করতে চায় বিরোধিতা করে আমি মনে করি ওটাও একটা পাগল কারণ এই কথা তো আমার না আমি তো রবের চিঠি বহন করছি সাহস থাকলে রবকে বলে আমাদেরকে বলে লাভ আমরা কি আমাদের কথা বলি নাকি আমাদের কথা যদি আমরা বলতাম তাহলে আমাদেরকে ধরতেন আমি তো আমার কথা বলি না রে ভাই আমি তো আমার রবের চিঠি আপনার কাছে পৌঁছায় দিচ্ছি এখন এই চিঠি আপনার বিরুদ্ধে গেছে আপনি আপনার শত্রুকে মোকাবেলা করেন এই চিঠি যদি আপনার বিরুদ্ধে যায় তো রব আপনার শত্রু তো আপনি আপনার শত্রুরে মোকাবেলা করেন আমি পিয়ন ডাক পিয়ন চাকরি করি আমার এই খামাকা বই খেলা এই সহজ হিসাবটা যাদের হয় না তাদের মাথায় গন্ডগোল আছে এটা রব নিজেই বলেছেন রবকে চিনো না তো মাথায় গন্ডগোল আছে রবকে চিনো তো তোমার মাথায় আকল আছে সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে আল্লাহ বলেন এটা যাদের মাথায় আকল আছে তাদের জন্য এই এই সৃষ্টি তার রবকে চেনার জন্য বড় নিদর্শন মানে কি যার মাথায় আকল আছে সেই তার রবকে চিনে যার মাথায় আকল নাই সে তার রবকে চিনে না কিন্তু নিজের বিজ্ঞানী মনে করে বহুত বড় পণ্ডিত চালাক আমি তো বলি এগুলা মগজ না সব ডিজিটাল গোবর ডিজিটাল গোবর গোবর যেই মগজ দিয়া রব চিনা যায় না ওটা মগজ না এটা ডিজিটাল গোবর দেখতে মগজ আসলে মগজ না তুমি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমরা মনে করি সুয়র আল্লাহ বলেন তুই ওটার চেয়ে নিকৃষ্ট কারণ কারণ সুয়র তার মালিকের অনুগত হয় কুকুর তার মালিকের অনুগত হয় তুই তোর মালিকের নাফরমান কুকুর সুর এত নিয়ামত পায় নাই তুই যত নিয়ামত পেয়েছিস তারপরেও তুই তোর মালিকের নাফরমান কুকুর শুয়ারের সামনে আখেরাতের হুমকি নাই হিসাবের হুমকি নাই তোর সামনে হিসাবের হুমকি আছে তুই তোর মালিকের নাফরমানি করেছিস কুকুর শুয়ারের জন্য আল্লাহ নবী পাঠান নাই তোর জন্য নবী শিক্ষক পাঠাইছেন কিতাব পাঠাইছেন লাখো আলিম ওই কিতাব তোকে বুঝাইয়া দিচ্ছে তারপরও তুই তোর রব চিনিস না তো তুই তোর মালিক চিনিস নাই তুই কুকুর আর সুরের একটা কুকুরকে আদত দিলে প্রশিক্ষণ দিলে সে তার মালিকের জন্য জীবনটা দিয়ে দেয় সুরা আদিয়াতের মধ্যে রব বড় চমৎকার বলেছেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا আর একটা ঘোড়া সকালবেলা বের হইয়া শত্রুর একদম ভিতরে ঢুকে যায় তার মালিকের হুকুম মানতে গিয়া ফাওয়া সকনা বিহি জামা জামাতের ভিতরে ঢুকে যায় তার মালিকের স্বার্থ রক্ষার জন্য তুই মানুষ কি করলি আল্লাহ সাথে সাথে বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ তার মালিকের বড় না ফরমান ঘোড়ার পর্যায়েও তুই হোস নাই ঘোড়া তার মালিকের চিন্তায় নিজের জীবনের চিন্তা করে না যুদ্ধের ময়দানে শত্রুর ভিতরে সে ঢুকে যায় সপ্না বিহি জামা অথচ তুই তোর মালিকের হুকুমটাও মানতে রাজি না আহ দোস্ত এই জন্য বলতেছি যে এই কথাগুলোকে কেউ নিজের বিরুদ্ধে নিয়েন না আল্লাহর বস্তে আপনার পক্ষে নিয়েন এই কথাগুলো আপনার পক্ষের কথা কারণ এই কথাগুলোর কারণেই আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন বাহ্যিকভাবে মনে হয় আপনার বিরুদ্ধে কথা না এগুলো আপনার পক্ষের কথা যে এই কথাগুলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় হয়তো আমাদের ত্রুটি আমরা দিলের মধ্যে ওই মহাব্বত নিয়ে বলতে পারি না এটা হয়তো আমাদের দুর্বলতা আমরা তো মানুষ আমরাও তো মানুষ ডাকপিয়ন আইসা যখন আপনার কাছ থেকে খারাপ ব্যবহার পাবে তো ডাকপিয়নও তো খেপে যাইতে পারে ডাকপিয়নের মধ্যেও তো রক্ত আছে গোস্ত আছে মানবীয় গুণ দিয়েই তো আল্লাহ ডাকপিয়নকে বানাইছেন আমরা তো মানবীয় গুণের ঊর্ধ্বে না হ্যাঁ যে যত বেশি তার ভিতর ভালোটা যত বেশি প্রকাশ করতে পারবে সে তত বড় মানুষ এটা তো ঠিক স্বীকার অস্বীকার করি না স্বীকার করি তারপরেও মানবীয় গুণের বাহিরে তো না আল্লাহর নবী পর্যন্ত যেই কথা নবী বলেছেন আমারও মাঝে মধ্যে গুণা করার ইচ্ছা জায়গা যায় ইন্নাহুলাবি মাঝে মধ্যে ম্যাগের মতো ম্যাগ যেমন উকি ঝুঁকি দেয় আমারও মাঝে মধ্যে ওইরকম উকি ঝুঁকি দেয় হাত্তা আস্তা ফিরল্লাহ কুল্লা মাররা যার কারণে আমি প্রতিদিন একশোবার ইস্তেকফার করি নবীর এই হালত হইলে তো উন্মতের কি হইতে পারে এটা তো খুব স্বাভাবিক মানবীয় গুণের ঊর্ধ্বে তো আমরা নই আমাদের কথায় আঘাত লাগতে পারে লাগতে পারে ভুল এটা দাওয়াতের যে মিজাজ ওই মিজাজ হয়তো বলতে পারি না এটা আমাদের দুর্বলতা কিন্তু নিজের ওই খারাপ দুর্বলতাটা প্রকাশ করার ক্ষেত্রে আপনাদেরও তো অবদান আছে আপনি আমার কপালে বাড়ি দিবেন আমি প্রতিবাদও করবো না চুপ থাকা কথা ছিল ধৈর্য ধরার কথা ছিল ছিল পারি নাই পারি নাই এর জন্য আপনিও কম দেয় না আসেন আসেন বুকে বুক মিলাই আসেন হাকিম উলম্মদ থান রহমতুল্লাহ আলাই যে উদাহরণ দিয়েছেন ওই উদাহরণটা সামনে রাখি দারুণ উদাহরণ দুই ভিক্ষুক ভিক্ষা করে একজন অন্ধ আরেকজন ল্যাংরা আমরা তো আগে দেখতাম এগুলা খুব এখন তো দেখি না চার পাঁচজন দল বাইদা বাইদা ভিক্ষা করে একজন সামনে থাকে লিড দেয় কেউ থাকে গাছতলায় কেউ থাকে পাঁচতলায় এটা বলে আস টান মারে আর পিছনের যারা আছে সবাই বলতো আমার আল্লাহ রসুলের নাম এগুলো তো এখন দেখি না এখন তারাও স্বার্থপর হয়ে গেছে ঐক্য নষ্ট হয়ে গেছে কারণ এই ভাগে জাগে কম পরে একাই তো এক হাজার রুপে কামাইতে পারে খামাকায় দল বাইন্দা লাভ কি মানুষ তো এখন আর দুই টাকা ভিক্ষা দেয় না খামাকায় এত ভাগ করা দরকার তো দুই ফকির রাস্তার পাশ দিয়ে ভিক্ষা করতে করতে যাচ্ছে একটা ল্যাংরা আর একটা অন্ধ সরকারি কাঁঠাল গাছ রাস্তার পাশে কাঁঠাল তো পাকলে গ্রান বের হয় ফেটে ফেটে রস পড়তেছে তো ল্যাংরা দেখা তো তার বড় খাইতে ইচ্ছা লাগছে যে হায় আজকে আমার পাও নাই বলে আমার কপালে কাঁঠাল নাই গাছে উঠতে পারি না বড় আফসুস তার তো কানার সাথে শেয়ার করছে যে ভাইরে তুইও কানা তুই তো দেখবি না আমিও ল্যাংরা গাছে উঠা যাবে না আহা আমাদের কপালে কাঁঠাল নাই রে ভাই তো কানার তো আসলে মাথায় ভরা বুদ্ধি কানা মানুষের বুদ্ধি অনেক বেশি কারণ এটা যৌক্তিক কথা যে কম্পিউটার তো এখন বুঝি আমরা যত বেশি প্রোগ্রাম লোড হবে তত স্লো হয়ে যাবে অনেক এক সময় বন্ধ হয়ে যায় ক্লোজ আর ভিতরে জায়গা নাই ফেরত দেয় কি করতে হয় কিছু বাদ দিতে হয় রিফ্রেশ করতে হয় কত কিছু করেন আপনারা লোড বেশি হইলে স্লো হয়ে যায় আমি আপনি মানুষ জ্ঞান অর্জন করে সবচেয়ে বেশি চোখ দিয়া চোখ দিয়া আমার চেহারা আপনি আপনার মাথার মধ্যে ঢুকাইছেন চোখ দিয়া এই মাইকটা মাথার মধ্যে ঢুকাইছেন চোখ দিয়া এরকম যত কিছু আছে সবচেয়ে বেশি মানুষ মাথার মধ্যে ঢুকায় চোখ দিয়া দেখে বেশি কান দিয়াও ঢুকায় সেটা পরিমাণ কম কতক্ষণ আর শোনেন তো কানার মধ্যে মাথায় লোড কম হয় যা যে কানা না সে চোখ দিয়েও লোড করে কান দিয়েও লোড করে লোড দুই দিক দিয়া হয় কানার লোড হয় এক দিক দিয়া তাও কম পরিমাণ এই জন্য মাথাটা অনেক খালি ফ্রেশ দ্রুত বুঝে এবং মুখস্থ হয় তাদের তাড়াতাড়ি আমার সাথে কানা পড়তো একজন ওই এক আয়াত বইলা দিতাম সে মুখস্থ করত দেখতাম আমি তারে বইলা দিছি আমি মুখস্থ করার আগে আগে তারটা শেষ কম্বিলিয়ান রিয়াজ নাম ছিল এত চালাক এত চতুর আর এত সতর্ক একদিন রাগ করে পালিয়ে গেছে দুই দিন নাই খবর নাই সবাই পেরেশান হায় কই গেল রিয়াজ দুদিন পর আসছে কই গেছিলি বরিশাল গেছিলাম কেমনে গেছ বলে একজনকে বলছি ভাই আমার একটু সতর্ক নিয়ে যান নিয়ে গেছে বাস লঞ্চে উঠে গেছি লঞ্চে উঠার পর আমার কাছে তার ভাড়া টাড়া চায় না কেন মানুষ ভিক্ষা টিকা করতে আসছে না কি জন্য আল্লাহ জানে নামার পর জিজ্ঞেস করছি ভাই কই নামলাম হায় হায় এটা বরিশাল আল্লাহ কি করলাম তো মানুষ মনে করছে হা কেন মানুষ ভুলে উঠে গেছে কই যাবেন ঢাকা যাবো তা আসেন তা আবার ঢাকার লঞ্চ উঠাই দিচ্ছে আবার ঢাকা চলে আসছে মাথায় বুদ্ধি পড়া একা একেবারে চলে যেত কারো ধরতেও লাগতো না তার আন্দাজ আছে কোন জায়গায় গর্ত আছে কোন জায়গায় গাছ আছে আমরা দেখেছি ঢাকা আরজাবাদ মাদ্রাসা মিরপুর ছোটবেলায় পড়েছি উনিশশো আটাশিতে ওই শহীদ মিনারের ভিতরে দিয়ে যে গাছগুলো আমরা যাইতাম রিয়াজরে আগে রাখতাম রিয়াজ তুই আগে আগে হাট হাঁটতো যে জায়গায় গাছ আসতে শুরু যেত আজীব অবস্থা সামনে গেলে এত বছর পর সামনে যায় যদি বলি যে রিয়াজ কে এরকম টিপ্পা টিপ্পা বলে হাসান জামিল না আল্লাহ তাহলে এত ব্রেন তাদেরকে দেয় ওই মাথায় লোড হয়েছে কম তাকে মোহাম্মদ বলেন ওই ল্যাংড়ার কানা ল্যাংড়ার বড় আফসোস হাইরে কাঁঠাল খাওয়ার ক্ষমতা আমাদের নাই তো কানা বলে দূর পাগল এটা কোনো ব্যাপার নাকি বলে আমি গাছে উঠতে পারি না গাছ দেখবো না কাঁঠাল তাতে কি আমার পাও তো আস তোর পাও নাই গাছে উঠতে পারবি না তাতে কি তোর চোখ তো আস আমাদের আমার পাও আর তোর চোখ দুইটারে একসাথে কর তাইলে কাজ হয়ে যাবে একসাথে কেমনে করব বলে আমি গাছতলায় বসে তুই আমার কান্দে উঠছে তো কান্দে উঠছে দাঁড়াইছে ল্যাংরায় তো কাঁঠাল পাইয়া গেছে পাইরা দুজনে মিলে খাইছে হাকিম উলম্মদ বলেন ভাই ওলামায় কেরাম হচ্ছেন চোখ চোখওয়ালা এলিমের চোখ আছে এলিমকে বিভিন্ন জায়গায় কোরআনে হাদিসে নূর দ্বারা আল্লাহ তালা আলোচনায় এনেছেন বক্তব্য দিয়েছেন বর্ণনা করেছেন নূর এটা নূর মানে যা দিয়ে দেখা যায় এলম দিয়ে আপনি আখেরাতের রাস্তা দেখবেন চোখ আছে কিন্তু অন্য অন্য কাজ কারবার তারা করতে পারে না বিভিন্ন কারণে মসজিদ মাদ্রাসায় ব্যস্ত থাকার কারণে দুনিয়ার লাইনে আলিমরা দুর্বলই থাকে এটাই স্বাভাবিক চিত্র সেই নবুয়তের সময় থেকে আজ পর্যন্ত এটাই ইতিহাস আলিমরা দুর্বলই থাকে আর কিছু মানুষ এদিক সেদিক হইতে পারে আর্থিকভাবে আলিমরা দুর্বলই থাকে এটাই স্বাভাবিক চিত্র রসুল নিজেও দুর্বল থাকার দোয়া করেছেন আল্লাহমাহিনী মিসকিনা ও মিসকিনা ওয়াহসরনি আল্লাহ আমারে মিসকিন রাইখেন মিসকিন অবস্থায় মৃত্যু দিয়েন আর মিসকিনদের সাথে আমার হাসর করায় তো এটা আলেমদের মধ্যে আসছে তো হাকিম উলম্মদ বলেন আলেমদের তো চোখ আছে কিন্তু দুনিয়ার লাইনে তারা ল্যাংরা পাও নাই শক্তি নাই কিন্তু সাধারণ মানুষের পাও তো আছে কামাই কাজবার কাজ কারবার করে কিন্তু দিনই আইল নাই চোখ নাই অরে ভাই তোমরা দুইজন এক হয়ে যাও তোমার পাওগুলা কাজে লাগাও আলেমদের চোখটা কাজে লাগাও দুইজন মিলে এক হয়ে গেলে জান্নাতের কাঁঠাল খাওয়া কোনো ব্যাপার না তুমি ওম্মতের আলেমদেরকে নিজের কাঁধে নিয়ে আনো উম্মতের আলেমদেরকে নিজের কাঁধে নিয়ে নাও নিয়ে বলেন আসেন আমরা দুইজনে মিল্লা দিন পালন করি দিন কায়েমের ব্যবস্থা করি একটা মাদ্রাসা করো তুমি খরচ দাও আলেম পড়াবে তুমি নিচে দাঁড়ায় যাও আলেম উপরে দাঁড়াবে কাঁঠাল পারবে দুইজনে জান্নাতে খাবা বড় সুন্দর উদাহরণ তো বলতেছিলাম যে আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়েন না এটা খুব ভালো কথা না আলেমদের থেকে দূরে সরেন না এটা খুব ভালো কথা না যারা সরাইতে চায় তাদের মতলব ভালো না আপনি বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যাবেন কোথায় দিনের উপর যদি চলতে হয় তো দিনই সমাধান তো তার কাছে আপনার এক আলেমকে পছন্দ হয় না বাদ দেন আরেকজনের কাছে যান আরেকজনকে পছন্দ হয় না বাদ দেন আরেকজনের কাছে যান আপনি হক আলেম যে কোনো একজনের কাছে যান দিন শিখে কিন্তু গোটা আলেম সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিবেন এটা আপনার জন্য দুর্ভাগ্য ছাড়া অন্য কিচ্ছু না ভাই এটা বুঝার চেষ্টা করেন এটা বুঝতে যত দেরি করবেন তত বেশি আপনার ক্ষতি হয়ে যাবে উম্মতের ক্ষতি হয়ে যাবে উম্মতকে আর বিপদে ফেলেন আল্লাহ আসেন বুকে বক্তি নাই আসেন আসেন হয়েছে ভুল অনেক হয়েছে আমাদেরকে বিচ্ছিন্ন বিভ্রান্ত করার জন্য মাঝখানে বহু মানুষ লেগে আছে এটা আপনাকে বুঝতে হবে দেশের মধ্যে লড়াই হয় আপোষে লাগাইয়া দেয় এর দলিল আর প্রমাণ তো আমাদের সামনে আছে জঙ্গে জামাল জঙ্গে সিফিনের ইতিহাস আমাদের কাছে আছে সাহাবিদের দুই গ্রুপের মারামারি আমাদের মারামারি তো খুব সামান্য সাহাবিদের দুই গ্রুপের মারামারি হাজার হাজার সাহাবি শেষ কত জঘন্য কথা কি মারাত্মক অবস্থা একদিকে আম্মা জান আইসা রবি আল্লাহ তার আনহা আরেকদিকে হজরত আলী কার্লাহ কি বড় বড় দুই হাস্তি দুই পাশে সন্ধি হবে দশজনকে পরামর্শক উপদেষ্টা বানানো হলো যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন এটাই আমরা মেনে নিব ইয়াহুদিরা মুনাফিকরা দেখলেন হায় মুসলমান যদি আলোচনায় বসে যায় তো তারা এক হয়ে যাবে কারণ মুসলমানদের দিল তো এক কালিমায় তাদেরকে এক বানাইয়া দিস শরীরকে যেমন রোহ এক বানাইয়া দেয় শরীরের মধ্যে রোহ যতক্ষণ থাকে মাথায় আঘাত করলে চোখ দিয়ে পানি বের হয় কেউ মাথায় আঘাত করতে চাইলে হাত আটকায় পা দৌড়ে ডাক্তারের কাছে যায় কারণ ওই গোটা শরীরকে ভিন্ন ভিন্ন চরিত্রের অঙ্গগুলাকে একটা জিনিস রোহ এক বানাইয়া দিছে গোটা কেউ কালিমা ইমান এক বানাইয়া দিছে এটা শত্রুরা জানে আমরা আপসে লড়াই করে ঠিক কিন্তু আমাদের বুড়া যে একজনের সাথে আরেকজনের লাগা এটা তারা জানে আমরা দিনের বেলাতে একজনকে আঘাত করি রাখতে আবার যে দুঃখে কষ্টে কান্না করি আল্লাহর কাছে মাপ চাই এটা তারা জানে জানে সবাই সবার হালতে কিন্তু এমন মনে করেন না এটা আপনার কথা আমার কথা বলতেছি যারা হক সত্যিকার হকের উপর চলতে চায় আমি তো কথম খায়া বলবো এটা কোনো সন্দেহ নাই যে সে দিনের বেলা তো গালি দেয় রাগে খুবই রাতে সে কান্না করে আল্লাহ এক করে দাও আল্লাহ ভুলগুলা আমাদের আপোষের ভুল বুঝাবুঝি দূর করে দাও কাঁদে কাঁপতে হবে সে বাধ্য ওই সত্য ভেতর থেকে তাকে আঘাত করে সে বাধ্য বহু কথা আমরাও বলি খুব জোশে পরে আফসোস করি হায় কার বিরুদ্ধে বললাম সে আমার ভাই কাকে দূরে সরাইতেছি সে আমার ভাই এমনি তো মানুষ কত দূরে সরে যাচ্ছে আপন ভাইকেও সরাই দিচ্ছে কেন সরাই দিব ভাই আমারই তো ভাই আঙ্গুল সবগুলো একটাই কোন আঙ্গুলের গুতার কারণে যদি আমি আঘাতপ্রাপ্ত হই কারেন্টে শক করছে কারেন্টে শক করছে কেমনে ওই আঙ্গুল গুতা লাগছে এখন সবাই মিললা পুরা শরীর মিললে এখন কি করব তোর জন্য আমরা সবাই কষ্ট পাইতেছি তোর কেটে ফেলাম নিয়ম কেটা না সবাই মিললা তার কাছে আসা ভাই এই হাত তাকে মলবে চোখ পানি ছাড়বে মাথায় আঘাত লাগবে মুখ কথা বলবে ডাক্তারের কাছে যেটা ব্যথা পাইছি সবাই মিললে তখন না বোঝা যাবে এক শরীর এক ভাই ভুল করলে আরেক ভাই তাকে তাড়াইয়া দিবে না তাকে বুকে নিবে ভাই সমস্যাটা কোথায় মাথায় হাত বুলাবে পিঠে হাত বুলাবে বুকে নিবে চোখের পানি পাবে ভাই ভুলটা কোথায় কে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে কে এটা আসো না আসো না বসি কে কোন সে কুলাঙ্গার যে আমাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে আসো না বসি আসো না দেখি সমস্যা কি তুমিও তো কালিমাওয়ালা আমিও কালিমাওয়ালা তুমিও নিজেকে রসুলের আশেক দাবি করো আমিও তো নিজেকে রসুলের আশেক দাবি করি সমস্যাটা কোথায় তুমিও জান্নাত পাইতে চাও আমিও জান্নাত পাইতে চাই তুমি যে আল্লাহকে মাহবুদ মানো আমিও সেই আল্লাহকেই মাহবুদ মানি তুমি যে রসুলকে রসুল মানো আমিও সেই রসুলকেই রসুল মানি তুমি যে কিতাবকে কিতাব মানো আমিও তো সেই কিতাবকেই কিতাব মানি আমাদের সব বিশ্বাসগুলা এক সামান্য ছোট্টখাটো বিষয়গুলা নিয়ে আমরা নিজেদের মধ্যে লড়াই করা এইভাবে বিচ্ছিন্ন কেন হব কেন এক ভাই আর এক ভাইকে আঘাত করব। আমার এই শক্তি তো ইয়াহুদের বিরুদ্ধে আমার এই শক্তি তো মুর্শিকদের বিরুদ্ধে কুফারদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যাদের অবস্থান তাদের বিরুদ্ধে আমার লাঠি ওঠার কথা অথচ আমার লাঠি আমার ভাইয়ের বিরুদ্ধে উঠতেছে আমার সন্তানের বিরুদ্ধে উঠতেছে কে এই গ্যান্ডামটা লাগাই দিল আসো না বসে আসো না দূরের কেউ তো না আমার আর তোমার মধ্যে পার্থক্য কোন জায়গায় আসো যে বিষয়গুলো নিয়ে আমরা একমত ওগুলাই তো বেশি যে বিষয়গুলো নিয়ে আমাদের বিভেদ এগুলো তো কম তো ওই কম বিষয়ের কারণে অধিক বিষয়গুলোকে আমরা কেন পিছনে ঠেলব হিসাব করে দেখেন না যে বিষয়গুলো নিয়ে আমাদের বিভেদ ঝগড়া বিবাদ এই সবগুলোর সংখ্যা খুব কম খুব কম মাজার পূজারি ভাণ্ড শিয়া অন্যান্য যে সমস্ত মুসলমান মনে করি শিরিক করে বিদাত করে এরা শুদ্ধ বলতেছে যেই বিষয়গুলো নিয়ে তুমিও একমত আমিও একমত এগুলার সংখ্যা হিসাব করো আর যেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে এগুলার সংখ্যা হিসাব করো আমাদের আহলে আদিস ভাইদেরকেও বলতেছে যারা মাঝাব মানি না তাদেরকেও বলতেছে ভাই আসো না দেখি আমরা মিলাই জামাতের মধ্যে বিবেকপূর্ণ অংশ বেশি না ঐক্যের জায়গাটা বেশি হিসাব করলে নিশ্চিত করে বলা যাবে মৌলিক বিষয় আমাদের কোনো সমস্যা নাই তুমি যেই আল্লাহকে মাহবুদ মনে করো আমি ওই আল্লাহকেই মাহবুদ মনে করি তুমি যেই কিতাবে বিশ্বাস করো আমি ওই কিতাবই বিশ্বাস করি তুমি যেই নবীকে বিশ্বাস করো আমি ওই নবীকে বিশ্বাস করি তুমি সাহাবা একরামকে মহাব্বত করো আমিও করি আকাবির আসলাফকে তুমিও মহাব্বত করো আমিও করি তুমি বুখারিকে সহি কিতাব মানো আমিও তো সহি কিতাব মানি এত কিছুর মধ্যে আমাদের ঐক্য এই ছোটখাটো দুই চারটা পাঁচটার মধ্যে অনৈক্যের কারণে পিছনের এই ঐক্যের এই লম্বা হিস্টোরিটা ভুলে যাব এটা কেমন কথা নিশ্চয়ই আমাদের এই অল্প বিষয়গুলোর মধ্যে কেউ আগুন লাগাইতেছে বুঝতে হবে এটা আমাদের এই অল্প বিষয়গুলোকে বড় করে দেখানোর জন্য একটা গ্রুপ লেগে আছে বুঝতে হবে এটা তো অন্যের ষড়যন্ত্রের চক্রান্তে আমরা একে অপর থেকে কেন দূরে সর্ব বলতেছিলাম ওই যে জঙ্গে সিফিনের মধ্যে এই সমস্যাটাই হয়েছে ইয়াহুদি মুনাফিকরা যখন দেখলো মুসলমান বসলে তো এক হয়ে যাবে আমাদের তো খবর আছে কি করছে মুনাফিকরা দুই দলে ভাগ হইয়া দুই গ্রুপের ক্যান্টিনে চলে গেছে রাতের আধারে ওই পাশের মুনাফিকরা এই পাশের তাবুতে হামলা করেছে এই পাশের মুনাফিকরা ওই পাশের তাবুতে হামলা করেছে ওই পাশওয়ালারা মনে করছে এই পাশওয়ালারা গাদ্দারি কইরা রাতের আধারে হামলা করছে এই পাশওয়ালারা মনে করছে ওই পাশওয়ালারা চুক্তি ভঙ্গ কইরা রাতের আধারে হামলা করছে শুরু হয়ে গেছে লড়াই পরে দেখা গেছে যে আসলে হিস্টোরি ওই মুনাফিকদের মধ্যে কেউ কেউ যখন তওবা করে মুসলমান হয়ে গেছে তখন এই ভিতরের ঘুমর সব বাইর হয়ে গেছে হায় হায় হায় হায় তৃতীয় পক্ষের কারণে এই ভাই ভাই এত লড়াই করলাম ও ভাই তৃতীয় পক্ষকেও নির্ণয় করা দরকার আর ওই বিষয়গুলোও নির্ণয় করা দরকার কি বিষয় নিয়ে আমাদের ঝামেলা সব মিল্লা বস ভাইকে ভাই সালাম দাও বুকে জড়ায় নাও মারামারি বাদ দাও গালাগালি বাদ দাও আলিমদেরকে সম্মান করো আলিমরাও উম্মুদকে বুকে নিয়েই তো আগাইতে চায় নাইলে তো একা একা সম্ভব না ভাই একা একা সম্ভব না আমার তো পাও নাই আগেই তো স্বীকার করেছি আমার তো পাও নাই কাঁঠাল খাইতে হলে পাওয়ালা একজন মানুষ তো আমার দরকার তুমি তো পাওয়ালা কিন্তু তোমার তো চোখ নাই কাঁঠাল খাইতে হইলে তোমারও তো চোখওয়ালা একজন মানুষ দরকার আস এই ল্যাংড়া গ্রুপ আর কানা গ্রুপ এক হয়ে যায় আল্লাহ তাল আমাদেরকে এক হওয়ার ন্যাক হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন আলহামদুলিল্লাহ একটা এলান শুনি একটা এলান শুনি আলহামদুলিল্লাহ আমাদের অতীতের থেকে আমরা এই এলান দিয়ে আসছি আমরা ৩০ দিনে ৩০ ঘন্টায় আপনাদের সুবিধার জন্য আপনারা ব্যস্ত মানুষ কিন্তু আমাদের তো কলিজায় জলে যে হায় আমাদের এলাকার মানুষগুলো কোরআন পড়তে পারে না তো ৩০ দিনে ৩০ ঘন্টায় কোরআন শিক্ষার কর্মসূচি মসজিদ কর্তৃপক্ষ নিয়েছেন আলহামদুলিল্লাহ জানুয়ারির দুই তারিখ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দুই তারিখ থেকে একত্রিশে জানুয়ারি প্রতিদিন বাদ ঈশা প্রতিদিন বাদ ঈশা ইনশা আল্লাহ আমরা অংশগ্রহণ করব কোরআনকে শুদ্ধ করবো ইনশা আল্লাহ